হজের সফর থেকে আসার পরে সাধারণত সকলেরই আগ্রহ থাকে এখান থেকে কিছু শোনার আমরা মূলত হজ সম্পর্কে হজের আগে বয়ান করেছি হজ প্রশিক্ষণে হজের প্রতিটি কাজ একটা শিক্ষণীয় বিষয় হজ শুধুমাত্র কয়েকটা জায়গায় ঘোরাফেরা করা এর নাম নয় আপনারা জানেন হজ করতে গেলে প্রথমেই বলতে হয় লাব্বাইক আল্লাহ লাব্বাইক প্রথমে নিয়াত করা নিয়াতের পরে তালবিয়া পাঠ করতে হয় সালাতে যেরকম ভাবে নিয়াতের পরে সুরা ফাতেহা তাকবিরে তাহারিমা করতে হয় ঠিক এরকম ভাবে হজের ভিতরে নিয়াত করার পরে যে কাজটা করতে হয় তা হচ্ছে তালবিয়া পাঠ করা লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক এই লাভবাইক বলে প্রথমেই মনে করতে হয় যে আমি কারো আহ্বানে সাড়া দিচ্ছি কেউ আমাকে ডাক দিয়েছে আমি তার ডাকে সাড়া দিচ্ছি কে সে অবশ্যই একজনার ডাকে আমরা সাড়া দিচ্ছি বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহি সালাতামকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন ও আদিন ফিন্নাস বিল হাজ তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও আদিন আজান দাও আজান এলান ডাক দাও ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর নির্দেশে মানুষকে ডাক দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইলাইহি সাবিলা মানব জাতির যে যেখানে ছিল প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ দেওয়া হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল সাবিলা যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত আসার ক্ষমতা রাখে সামর্থ্য রাখে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা অবশ্যই ফরজ এই যাকে আমরা সাড়া দিচ্ছি লাভবাহিক বলে এমনি ভাবে লাভবাহিকের মধ্যে আর একটা শব্দ খেয়াল করতে লাভবাহিক কা কাফে খেতব সম্বোধন সূচক শব্দ বলা হচ্ছে যে সরাসরি আমরা আল্লাহকে আহ্বান করছি যিনি শুনেন যিনি তাকে ডাকার জন্য আহ্বান করেছেন এটা আমরা সব সময় বলি আল্লাহর আবাদতের ক্ষেত্রে কোন রকম ভায়া মাধ্যম কোন রকমের অচেতা রাখা যাবে না এজন্য সালাতে আমরা প্রথমে বলি ইয়াকা না আবুদু ইয়াকা না আবুদু অবশ্যই আমরা আপনারই ইবাদত করি ইয়াকা শব্দ আগে না আবুদু পরে ইয়াকা মানে তোমার ই না আবুদু মানে এবাদত করি এরকম বলা উচিত ছিল আমরা এবাদত করি তোমার আরবি ভাষা অনুযায়ী না আবুদু কা তা না বলে বলা হচ্ছে ইয়াকা না আবুদু আমরা কেবলমাত্র তোমার ই এবাদত করি আরবি ভাষার নিয়ম আছে যেই জিনিসটা আগে হওয়ার কথা তাকে যদি পরে করা হয় এর দ্বারা বোঝা যাবে যে এটা এর মধ্যে সীমাবদ্ধ এর বাইরে কোনো সুযোগ নেই ইয়াকা না আবুদু ইয়াকা শব্দকে আগে করা হয়েছে না আবুদুকে পরে করা হয়েছে এটা বোঝানোর জন্য যে এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য খাস অন্য কারো এবাদত নেওয়ার সুযোগ নেই আনুগত্য এবাদত গোলামি সবটা শুধুমাত্র আল্লাহর প্রাপ্য আল্লাহর অধিকার এখানে অন্য কেউ যদি দাবি করে তাহলে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে নিজেকে অংশীদার বানালো সুতরাং সে হলো একজন বাতিল আল্লাহ আর যারা গায়রুল্লাহর এবাদত করে তারা হচ্ছে মুশরিক এই জন্য পরিষ্কার করা হচ্ছে লাব্বাইকা আমরা সরাসরি তোমার এবাদত করি এখানেই মুসলিম জাতির সঙ্গে আল্লাহর নবীর যুগের মুশরেক কাফেরদের পার্থক্য ওরাও আল্লাহর এবাদত করতো আমরাও করি পার্থক্য এতটুকু ওরা দেবদেবী এবং মূর্তিদেরকে মাধ্যম এবং সুপারিশকারী হিসেবে এবাদত করত কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা বলে এই দেবদেবী এবং মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী কোরআনের আরাকাতে বলা হয়েছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এই দেবদেবী এই মূর্তির এবাদত অন্য কোনো উদ্দেশ্যে করি না এদেরকে আল্লাহ হিসাবেও নয় অন্য কোনো উদ্দেশ্যও নয় একটাই মাত্র উদ্দেশ্য তা হচ্ছে ইল্লাল্লাহি যুলফা এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে মাধ্যম লাব্বাইকা বলে আমরা সেই সমস্ত মাধ্যমকে বর্জন করছি লাব্বাইকা আমি সরাসরি তোমার আবাদত করছি কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই এরকম লাভবাইক বলতে বলতে যখন এক ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত চলে যায় হজ যারা করেছেন তারা জানেন এহরামের পর থেকে বেশি করে তালবিয়া আলাব্বাই পড়তে হয় বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার পরে তালবিয়া বন্ধ এখন আপনি পৌঁছে গেছেন আর বাইতুল্লাহর গিলাফ থেকে লেখা আছে অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন অকাল রব্বুকুম তোমাদের রব বলছেন সারা জীবন অন্যায় করে পাপ করে তোমার এখন লাভবাহিক বলতে ভয় হচ্ছে অসুবিধা নাই আমি তো তোমাদের রব এটাকে আমি এভাবে বুঝাই একটা ছেলে অন্যায় করেছে বাবার কাছে আসতে ভয় পাচ্ছে একটু আসে আবার দৌড় দেয় না যেন বাপ তাকে শাস্তি দেয় তখন একজন আদর্শ বাপ কি করেন ছেলেকে অভয় দেন আসো আব্বু আমি তো তোমার আব্বা আমি তো তোমাকে লালন পালন করি তোমার যা পূরণ করি ভয় কিসের আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন গিলাফে কাবার পক্ষ থেকে এলান হচ্ছে অকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই গুণা করেছ সারা জীবন তুমি অন্যায় করেছ এখন তোমাকে আসতে ভয় পাচ্ছ না ভয়ের কোনো কারণ নেই ওদৌনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ওদৌনি আমাকে ডাক দাও আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব কোন ভাই মাধ্যম আছে কিচ্ছু নাই বলা হয় না আমাকে অমুকের মাধ্যমে ডাকো ও আমাকে ডাক দাও আস্তাজিবে লাকুম আমি তোমার ডাকে সাড়া দিব সেই রবের আহ্বানে সাড়া দিচ্ছি আল্লাহ আমি তো অনেক অন্যায় করে ফেলেছি তুমি কি আমাকে মাফ করবে তোমার বাপ যদি তোমাকে মাফ করতে পারে আল্লাহ কি তার চেয়ে দয়ালু কম আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ পাপ করেছো লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না যত বড় অন্যায় করো তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও আমি তোমার দিকে এক বিঘাত অগ্রসর হো আমি তোমার দিকে এক হাত অগ্রসর হব আর তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও আমি তোমার দিকে এক বা মানে পুরা একেবারে বাহু পর্যন্ত একেবারে কাঁধ পর্যন্ত এক বা বলা হয় এই পর্যন্ত আমি অগ্রসর এত দয়া এত মায়ার সঙ্গে যিনি আহ্বান করেছেন লাভবাই কেবলে তার ডাকে আমরা সরাসরি উপস্থিতির বর্ণনা দিচ্ছি এরপরেও বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য বলা হচ্ছে লা লাকা আল্লাহ আমি যে তোমার দরবারে হাজিরা দিচ্ছি লাভবাইক বলছি এর মধ্যে কোন রকম ভায়া রাখি নাই মাধ্যম রাখি নাই লা শারিকা লাকা তোমার কোনো শরিক নেই কোন অংশীদার নেই আমার অন্তরের ভিতরে কোনো ভায়া নেই মাধ্যম নেই কোনো খাজা বাবা নাই গাজা বাবাও নাই ল্যাংটা বাবাও নাই পীর বাবাও নাই কেউ নাই লা আমি তোমার দরবারে হাজির আছি কারণ শিরিক এমন একটা অন্যায় এইটা থাকলে আপনি যত লাভবাহিক বলেন কাজ হবে না কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইন্নাল্লাহ লা নিশ্চয়ই আল্লাহ তারা ক্ষমা করবেন না আল্লাহর সঙ্গে যদি কোনো প্রকারের শিরিক করা হয় কোনো কাউকে অংশীদার করা হয় আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর জন্য যা করার তা যদি কোনো মানুষের জন্য করা হয় আল্লাহ আইন দিচ্ছেন মানুষের কাজ আইন পালন করা এখন যদি কোনো ব্যক্তি নিজে আইন তৈরি করে আল্লাহর আইন বাতিল করে অথবা যারা এই কাজটা করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে তাহলে সেই ব্যক্তির এবাদত গ্রহণযোগ্য না লা লাকা তোমার কোনো শরিক নেই কোনো অংশীদার নেই তোমার অংশীদার নেই এবাদতের ক্ষেত্রে আইন বিধান দেওয়ার ক্ষেত্রে তোমার কোনো অংশীদার নেই আমার এবাদত দেওয়ার ক্ষেত্রে আপনারা কোরবানি করেছেন কার জন্য তাহলে বুঝা গেল পশু জবাই করা একটা এবাদত কোরবানি করা সাদাকা দেওয়া আকিকা দেওয়া এবাদত কিনা এমন একটা এবাদত যেটা আল্লাহর জন্য খাস এই এবাদত যদি অন্য কারো জন্য করা হয় এখন যদি কোনো পীরের নামে পশু জবাই করা হয় মাজারের নামে পশু জবাই করা হয় তাহলে কি হলো আল্লাহর জন্য যে এবাদতটা ছিল সেই এবাদতটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য দেওয়া হলো এটার নাম শিরিক এটার নাম কি কসম করব কার জন্য এখন যদি কেউ কসম খায় আমার ছেলের মাথায় হাত রেখে কসম করলাম বাবার নামে কসম করলাম এগুলো শিরিক এগুলো কি তবে আল্লাহর জন্য জায়েজ আছে বিভিন্ন জিনিসের নামে কসম খাওয়া কারণ আল্লাহ তালা কসম খান মানুষকে ওই জিনিসের গুরুত্ব বুঝাবার জন্য এই জন্য আপনি আবার প্রশ্ন করবেন না যে আল্লাহ তো কসম করেছেন ওয়ালা আসর আসরের কসম আদি আদিয়াতে দবাহা ঊর্ধ্ব শ্বাসে যে ঘোড়া চলে তার কসম তিন জাইতুন তিন ফলের কসম জাইতুন ফলের কসম আল্লাহ এগুলো করেছেন আল্লাহর জন্য বৈধ কেন যেহেতু আল্লাহ তালা এই জিনিসগুলোর গুরুত্ব বুঝাচ্ছেন আর মানুষ যখন কোন জিনিসের কসম করে তখন সে ওইটার সবচেয়ে বেশি গুরুত্ব বুঝায় আর একজন আল্লাহর বান্দার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে এই জন্য বান্দার জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই হারাম যদি এরকম করে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায় ভাইরা আমার লাভবাইকা লা শারিকা বলে হজের সময় প্রত্যেকটা হাজি এই ঘোষণা করে আমি আমার কোন আবাদত আল্লাহ তোমাকে ছাড়া অন্য কারো জন্য নিবেদন করব না শিরিক ধর্মীয় শিরিক রাষ্ট্রীয় শিরিক কিতাবুল হজে আমি এগুলো বিস্তারিত লিখেছি ওখানে দেখে নেবেন লাভবাই কালা সারি কালা কালাব্বাইক তোমার কোন অংশীদার নেই আমি তোমার আনুগত্য করবো তোমার আনুগত্য করতে গিয়ে যদি পুরা দুনিয়ার থেকে বিদ্রোহ করতে হয় আমি তা করব অনেকে আছে যখন আমরা রাষ্ট্রীয় সেরেকগুলো বলি যেমন সংবিধানের প্রথমেই সাতের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা যদি কোনো ব্যক্তি মানে তাহলে শিরিক করবে কারণ সমস্ত দুনিয়ার মালিককে আলাদা কোনো কারো মালিকানা নাই ইন্নাল আরদালিল্লাহি এই গোটা পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পরে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন মালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলক তাশাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ও তানজিউল মুলক তাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মাং তাশাউ তুমি যাকে ইচ্ছে ইজ্জত দান করো জিল্লু তাশাউ তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বিয়াদিকাল খাইরু সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় সমস্ত ক্ষমতা ক্ষমতা সব ক্ষমতার চাবিকাঠি তোমার হাতে আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত সুরায় মুল্ক নামে একটা সুরাই আছে আলাদা এই সুরার শুরুতেও বলা হয়েছে মুলকু বরকতময় সে আল্লাহ বিয়াদিহিল মুলকু যার হাতে সমস্ত ক্ষমতা ক্ষমতা কার এখন যদি কোনো ব্যক্তি বলে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা যে দাবি করবে এবং যে বিশ্বাস করবে সবগুলো সেরিকে লিপ্ত আছে ভাইরা আমার এই জন্য বুঝতে হবে আমাদের সমাজে গরিবদের শিরিক নিয়ে আলোচনা হয় এটা অনেকেই করে কবর পূজা শিরিক অনেকেই বলে আমি একা বলি না আল্লাহ এবং বান্দার মধ্যে পীর ফকির বুজুর্গ গাউস কুতুব এ সমস্ত লোকের ভায়া মাধ্যম মানা শিরিক এটা আমি ছাড়া আরো অনেকেই বলে এমনি ভাবে গায়রুল্লাহর নামে পশু জবাই করা শিরিক গায়রুল্লাহর নামে কসম করা শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো এবাদত উৎসর্গ করা শিরিক এগুলো বলার লোক এদেশে অনেক আছে কিন্তু এখান থেকে এই সমস্ত শিরিককে যে লালন করে এই সমস্ত শিরিকগুলোকে যে পাহারাদারি করে সেই শিরিক হচ্ছে রাষ্ট্রীয় শিরিক এইটার ব্যাপারে বলার লোকের অভাব আল্লাহ সুবহান আইন দিয়েছেন আইন প্রণেতা আল্লাহ সুবহান আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেছেন অল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আদেশ জারি করেছেন আল্লাহর আদেশ আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই কোরআনের আয়াত আল্লাহ আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু আমরান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ এবং তার রসুল যখন কোন বিষয়ের কাজা সিদ্ধান্ত দেন তখন আর কোন মমিন আর মমিনা মেয়ে লোক পুরুষ কারো অধিকার নেই সেখানে আর কোন রকমের নিজের মত নিজের যুক্তি পেশ করার মমিনদের কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ কিনা যাচাই করে নেওয়া যখন নিশ্চিত হয়ে গেল আল্লাহর নির্দেশ রসুলের নির্দেশ সঙ্গে সঙ্গে মাথা নত করে দেওয়া সামে আয়না ওয়া তায়না সামে আয়না শুনলাম মানলাম আর কাফের মোশেক মুনাফিকদের কাজ হলো সামে আয়না ওয়া আসাইনা সামে আয়না শুনলাম তবে মানলাম না এখানেই পার্থক্য আল্লাহ সুবাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পরিবর্তন করা আল্লাহর বিধান এই যুগে চলে না এরকম কথা বলা অথবা আল্লাহ তালা অমুকের অধিকার হরণ করেছেন পর্দার বিধান দিয়ে নারীদের অধিকার হরণ করেছেন এরকম ভাবে নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছেন এই রকম ভাবে যারা আল্লাহর ভুল ধরে আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে আল্লাহর আইনকে যারা উপহাস করে মজাক করে সর্বসম্মতিক্রমে সে লোকগুলো কাফের এবং মুশ্রিক হয়ে যায় ভাইয়েরা আমার লাভবাইকা লা শারিকা লাকা বলে এই সমস্ত শরিকদেরকে বর্জন করা হয়েছে আল্লাহর আসনে বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে চোরের হাত কাটার আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে সে আন আইন মানতে বাধ্য করেছে যারা মূর্তি তৈরি করে রাত ভর মূর্তির পাহারাদারি করে আমি ওই সকল পুলিশ ভাইদেরকে বলি যারা পুলিশের চাকরি নিয়ে পূজার সময় রাত ভর মূর্তি পাহারদারি করে ফজরের নামাজ অংশগ্রহণ করো তোর ফজরের নামাজ আল্লাহ কবুল করবেন না কারণ মূর্তি পাহারদারি করেছিস এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবী মক্কায় যখন খানায় কাবায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যেই কাজ করলেন তা হচ্ছে মক্কার ভিতরে এবং বাইরে প্রায় তিনশো ষাট মূর্তি সবগুলো ভেঙ্গি চুরমার করে ফেললেন এই মূর্তি যারা তৈরি করে এই মূর্তি যারা পাহাড়দারি করে এই মূর্তি পূজার মঞ্চে গিয়ে যারা বলে অমুকের রামের আদর্শ পালন করলে শান্তি পাওয়া যেত এই রোগগুলো যত হজ করুক নামাজ পড়ুক রোজা রাখুক তসবির তাহলিল করুক সেগুলো যাই হোক না কেন এগুলো মুশরিক এবং কুফার এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইন্নাহু من يشرك بالله فقد حرم الله عليه الجنة নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে من يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন কেউ হয়তো বলতে পারে চালাক মানুষ জান্নাত হারাম তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকতে পারবে মনে হয় আল্লাহ এজন্য পরে আবার বলে দিয়েছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওর ঠিকানা হলো জাহান্নাম ঠিকানা কোথায় এরপরে আরো একটা সুযোগ আছে জাহান্নাম থেকে পীর সাহেব সুপারিশ করে নিয়ে আসবে আল্লাহ বলছেন না তাও হবে না ওয়ামা আলি জালিমিন আমিন আনসর ওই জালিম মুশরিকদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না কয়টা বাক্য হলো খেয়াল করছেন কোরআন আল্লাহর কোরআন বুঝতে হবে সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা দিলেন কোন রকম সন্দেহ সংশয় কোন রকম প্রশ্নের যদি উদ্রেক হয় আপনার প্রশ্ন যা হবে আল্লাহ সুবহানাহু পূর্বের থেকে সে উত্তর দিয়ে দিয়েছে ইন্নাহু মান বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আয়াতগুলো সব আমাদের কিতাবুল আকায়েদের শিরিক চ্যাপ্টারে দেখবেন এই জন্য আমি রেফারেন্স বলছি না যেটুকু দেওয়া আছে সবগুলো লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক লা শারিকা বলে সমস্ত শিরিক সমস্ত অংশীদারকে বর্জন করা হয়েছে এরপরে আসলো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা আল্লাহ কেবলমাত্র তোমার জন্য নিবেদন করছি কার প্রশংসা এটা মনে রাখতে হবে সমস্ত প্রশংসার মালিককে হ্যাঁ তবে আল্লাহর সৃষ্টি হিসেবে যদি কোনো ব্যক্তির প্রশংসা করা হয় আল্লাহকে মেনে নিয়ে মাশাল্লাহ আল্লাহ তারা তাকে এলেম দান করেছেন জ্ঞান দান করেছেন মাশাল্লাহ অমুকে ভালো কাজ করে তার প্রশংসা করলেন এই প্রশংসাটাও কার কেউ কোনো ভালো জিনিস তৈরি করলো এটার প্রশংসা করলেন এ প্রশংসা কার যদি একজন মমিন সে হিসেবে করে তাহলে সেটা করতে পারে কিন্তু যদি মনে করা হয় যে মানুষ এই কাজটা করেছে আল্লাহর কোনো এখানে অবদান নেই তাহলে মনে রাখতে হবে পৃথিবীর সমস্ত মানুষ মিলে একটা সরিষার দানাও তৈরি করতে পারে না মানুষ এ পর্যন্ত যা কিছু তৈরি করেছে সবগুলো তৈরি করেছে কার সৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টিগুলোকে কোনোটা একাত্র করে কোনোটা ছোট করে কোনোটা বড় করে কোনটা মিক্স করে এক একটা জিনিস তৈরি করেছে মাইক তৈরি করা বলেন মোবাইল তৈরি করা বলেন জাহাজ তৈরি করা বলেন গতকালকে এই সময় আমরা ছিলাম শূন্যের উপরে প্লেনে ছিলাম ওখান থেকে বাংলাদেশের টাইম সাড়ে নয়টায় ওখানের টাইম সাড়ে ছয়টায় বিমানে উঠলাম সৌদি এয়ারলাইন্সে উঠলাম এখানে এসে নেমে গেলাম কয়টায় যেন চারটায় এই টাইমটা আমরা উপরে ছিলাম এখন যদি কেউ মনে করে মানুষের কি ক্ষমতা মানুষ এটা তৈরি করেছে এখন মানুষ হাওয়ার উপর দিয়ে চলে তাহলে শিরিক করলো আরেকটা হচ্ছে মা মাশাল্লাহ আল্লাহ সুবহান মানুষকে কি সুন্দর জ্ঞান দিয়েছেন মানুষ আল্লাহর সৃষ্টিকে মিলিয়ে তারপরে এগুলো তৈরি করেছে আমরা এখন এইভাবে দ্রুত সফর করতে পারছি সকল প্রশংসা কার ইন্নাল হামদা সমস্ত প্রশংসা কার সমস্ত নিয়ামত যা কিছু নিয়ামত দান করেছেন সবকে দিয়েছেন নিয়ামত ভিতর থেকে শুরু কি সুন্দর হাত কি সুন্দর পা কি সুন্দর চেহারা কি সুন্দর দাঁত কি সুন্দর চক্ষু চক্ষুটা যেভাবে দান করেছেন মাছের মতো যে ভাষা মাছ আছেন এক পদের ওদের মতো যদি চক্ষু দিতেন তা টাক লেগে চোখ নষ্ট হয়ে যেত চোখ যাতে নষ্ট না হয় এই জন্য আল্লাহ সুবহান তালা কি সুন্দর এক প্রাচীর দিয়েছেন টাক লাগলে কপালে লেগে কপাল ফেটে যায় তারপরেও চোখের কিছু হয় না সুবহান আল্লাহ ইন্নাল হামদা ওয়ান বাইরের গুলো তো পরে আল্লাহর কত নেয়ামত খাওয়া দাওয়া যে আমরা করি সারা দুনিয়ায় কত কিছু খাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি মানুষ একটু তার খাদ্যের ভিতরে চিন্তা করুক নজর দে গবেষণা করুক আন্না সবাবনাল মা আসব্বা আমি তার জন্য পৃথিবীতে পানি বিস্তীর্ণ করে দিয়েছি নিচে পানির স্তর দিয়েছি উপরের থেকে বৃষ্টি দান করি যদি বৃষ্টি বন্ধ করে দেই নিচের থেকে পানির স্তরকে নিচে নামিয়ে দেই বলো তোমাদের কোন শক্তি আছে যে তোমাদের জন্য এই পানির আবার ঝর্ণার ব্যবস্থা করবে আছে কেউ পানির জন্য কান্নাকাটি করে মক্কা মদিনা দেখেছি প্রত্যেক নামাজে জুমার খুদ্বায় আল্লাহ আগিস না আল্লাহ আগিস না আপনারা খুদ্া শুনতে পারেন টিভিতে দেখা যায় এখন অর্থ চিন্তা করবেন আগিস না মানে বৃষ্টি দাও প্রত্যেকটা খুদ্বায় তারা দোয়া করে আল্লাহ আগিস না আল্লাহ তুমি বৃষ্টি দাও আমরা যখন মদিনায় বসে লাস্ট জুমায় বৃষ্টির জন্য দোয়া করছি আর তখন শুনি বাংলাদেশে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এটা আল্লাহর নেয়ামত আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা সাপ্পা অতপর আমি জমিনকে চিরে দেই ফাঁকা করে দেই একটা বীজ উপরে রাখেন তিন দিন পরে নিচে চলে গেছে কয়েকদিন পর জমিন ফেড়ে তারপরে অঙ্কুর গজিয়েছে একটা কদুর বিচি লাগালেন ভিতর থেকে ফেটে উঠল এরপরে তিন দিন পরে এক লতা তারপরে সপ্তাহখানিক পরে একেবারে লম্বা কদু কে দিয়েছেন আমি জমিনকে বিদীর্ণ করে দিয়েছি চিরে দিয়েছি জমিন থেকে যাতে উদ্ভিদ গজাতে পারে শস্য দানার গাছ গজাতে পারে সাকাকনাল আরদা সাক্কা ফাআম্বাতনা ফিহা হাব্বাহু আইনাবাহু ওয়া কদবা অতবার আমি তার থেকে বিভিন্ন শস্য দানা গম চাল এরপরে আরো কত কিছু হাব্বা ও আইনাবা আঙ্গুর খেজুর আরো কত নাখলা ও হাদাইকা কাগুলবা অনেক সারি সারি বাগান একের পর এক ফল আমরা খাচ্ছি আম জাম লেচু কাঁঠাল কলা কত কিছু একের পর এক শেষ হচ্ছে না আল্লাহ এগুলো বলছেন আমার বই যে মরণের আগে পরে সে বইটার মধ্যে এগুলো নিয়ে এসেছি ওখানে দেখবেন আয়াতগুলো দেওয়া আছে এইভাবে আল্লাহ সুবাহ হুয়া যে নিয়ামত দান করেছেন দিনের বেলায় সূর্য রাতের বেলায় চন্দ্র সূর্য কেন দিলেন চন্দ্র কেন দিলেন কাজ করার জন্য দিনের বেলায় আর রাতের বেলায় ডিম লাইটের দরকার এরপরে শুধু এটাই না এই সূর্যের মাধ্যমে আপনার বিভিন্ন ফলের স্বাদ মিষ্টি আসে চাঁদের মাধ্যমে সুন্দর কালার আসে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু এই বিনা খরচে কি সুন্দর লাইটের ব্যবস্থা করে দিলেন মাস শেষে যদি মিকাইল ফেরেস্তা এসে হাজির হয় যে তোমরা যে সূর্যের আলো ব্যবহার করেছে বিল দিতে হবে দিতে পারতাম আমরা আল্লাহ তালার স্বীকৃতি দিচ্ছি আমরা হজের লাভবাহিক বলে লাভবাহিকা লা শারিকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান লাকা যত নিয়ামত সবগুলো তোমার ওয়াল মুলক মানে কি ক্ষমতা সব ক্ষমতা কার আমার কোনো ক্ষমতা নেই খলিকাল ও দাইফা মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে কেমনে দুর্বল এত শক্তি তারপরে দুর্বল কেন বললেন এটা আপনি পরীক্ষা করে দেখবেন একটা গরু যখন বাচ্চা প্রসব করে দেখবেন কিছুক্ষণ পরে দু তিনটা আচার খেয়ে লেয়াজ খাড়া করে দেয় দৌড় এরপরে তার মায়ের কোন জায়গায় দুধ আছে খুঁজে বের করে নিজেই ধাক্কা মারতে শুরু করে পান করতে শুরু করে ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চা সব একই অবস্থা আর একটা মানুষের বাচ্চা যখন জন্ম হয় তারপরে কয়দিন পরে নিজে উঠতে পারে শুয়ে সে ওয়া করতে থাকে তার দুর্বল আল্লাহ তারা বলেছেন এই দুর্বল মানুষটাকে আমি আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ মানুষ করে শক্তি দান করি ইন্নাল হামদাবান নিয়ামাতা লাকা ওয়াল মুলক এই সমস্ত নিয়ামত এবং সমস্ত ক্ষমতার মালিক কে এরপরে আবার শেষে গিয়ে বলা হচ্ছে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদাবান ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা লা শারিকা লাক আবার একই কথা কেন এত কিছু বলার পরে এখন থেকে আমি যত আবাদত করব সবগুলো শিরিক মুক্ত করে করব তাহলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আল্লাহ তারা বলেছেন আমানু যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সঙ্গে কোন রকম শিরিকের মিশ্রণ ঘটায় নাই জুলুম মানে শিরিক এখানে কোন প্রকারের শিরিক যারা মিশ্রণ ঘটায় নাই আল্লাহ বলছেন আমনু তাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়ার কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার বোঝা গেল আমরা যে আজকে মার খাচ্ছি সারা দুনিয়াতে এখানেই গন্ডগোল মুসলিম আছে মুশ্রেক হয়ে কি হয়ে এই জন্য তোরা ইউসুফের ছয় একশো ছয় নম্বর বলা হয়েছে ওয়ামা ইউমিনু হুম বিল্লাহি বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরিক বেশিরভাগ লোক অমায়ুমিনু আকসারুহুম বেশিরভাগ লোকেরা ইমান আনে না ইল্লা তবে ইমান আনে অহুম মুশরিকুন সেরেক যুক্ত অবস্থায় কি অবস্থায় এখন প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে আমি কি সেই সেরেক যুক্ত অবস্থায় আছি কিনা এভাবে তালবিয়া পড়া হলো তালবিয়া পড়তে পড়তে বাইতুল্লাহ পর্যন্ত চলে গেল এরপরে বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহ তওয়াফ শুরু হয়ে যায় আল্লাহ আকবার কেন তওয়াফ করছে আদি সাহেব দুনিয়ার সব মখলুক আল্লাহকে তওয়াফ করছে বিজ্ঞানীরা বলে এই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তওয়াফ করে তওয়াফ মানে হচ্ছে চতুর্দিকে ঘোরা প্রদক্ষিণ করা সূর্যকে কেন প্রদক্ষিণ করছে এরকম ভাবে কোরআনের ভাষা অনুযায়ী সমস্ত কিছু চলমান প্রদক্ষিণ করে তফ করে সূরা ইয়াসিনের রায়াত ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আল্লাহ বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি সুরা ইয়াসিন আয়াত আপনারা পড়ছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন সূর্য চলতে থাকে তার নির্দিষ্ট পথে সূর্য চলে কোরআন স্পষ্ট আয়াত দালিকা তাকদিরুল আজিজুল আলিম এ হচ্ছে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা নির্ধারণ করেছেন কি মহাপরাক্রমশালী এজন্য বলেছেন এত বড় বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য কিসের প্রয়োজন শক্তির প্রয়োজন আল্লাহ শক্তি শক্তি আছে আলিম বলেছেন এজন্য আল্লাহর প্রত্যেকটা শব্দের মধ্যে রহস্য আছে তোরা ইয়াসিনে বলেছেন দালিকা তাকদিরুল আজিজিল এখানে আলিমুল হাকিম বলেন নাই আজিজুল আলিম আলিম কেন বলছেন সূর্য কোন জায়গা দিয়ে চলাচল করলে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারবে এখন বর্তমানে যে অবস্থায় আছে এর চেয়ে নিচে দিয়ে গেলে পৃথিবী গরমে সব পুরে সারকার হয়ে যেত এর চেয়ে উপর দিয়ে গেলে ঠান্ডা হয়ে যেত মানুষ বসবাস করতে পারতো না এই যে সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করছেন কে করছেন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন কে এরপরে বলছেন অল কামারা কাদ্দার না হুমানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো মঞ্জিল অনেকগুলো কক্ষ পথ নির্ধারণ করে দিয়েছি দৈনিক এক পথে উঠে না আপনারা তাকালে দেখবেন একদিন ওই দিকে একদিন একটু সরে গেছে আরেকটু আরেকটু সরে গেছে আল্লাহ বলছেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এরপরে বলছেন للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা আর কি للشمس ينبغي لها أن تدرك القمر সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার ওয়াকুল্লুন ফি ফালাকিন এরা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলবান যদি বলেন সুবহানাল্লাহ সবাই চলে তওয়াফ করে মানুষও সেজন্য ওখানে গিয়ে তওয়াফ করছে তওয়াফের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আল্লাহ আমি তোমার ঘর তওয়াফ করছি তোমাকে আমি দেখতে পাচ্ছি না তোমার ঘর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 ভালোবাসা কার জন্য নুহ আলাইহিস ইসলাম একজন নবী যখন দেখতে পাচ্ছেন তার ছেলে ডুবে যাচ্ছে নবী আল্লাহর কাছে দলিল পেশ করে আল্লাহ তো বলেছিলেন তার পরিবারের লোকদেরকে নৌকায় তোলার জন্য এবারে নবী কি বলছেন শুনুন আহলি আল্লাহ তুমি তো আমার আহালকে এই জাহাজে তোলার জন্য অনুমতি দিয়েছ ওই যে লোকটা ডুবে যাচ্ছে তো আমার আহাল সুতরাং তাকে আমি ডাকতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক অন্যহু এই ব্যক্তি তোমার আহাল না তোমার পরিবার না তোমার পরিবার বলতে আমি তোমার রক্তের সম্পর্কের পরিবারকে বুঝাই নাই রক্তের সম্পর্কর কোনো মূল্য নাই মূল্য হবে আল্লাহর হুকুমের ধর্মাবার্তারের মাধ্যমে দিনের সম্পর্ক তোমার পরিবার হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা তোমার ডাকে সারা দিয়ে এক আল্লাহর উপরে ইমান এনেছে এক আল্লাহর আনুগত্য করার জন্য তৈরি হয়েছে তারা হচ্ছে তোমার পরিবার বোঝা গেল পরিষ্কার হয়ে গেল যদি সন্তান পিতা মাতার আনুগত্য না করে আল্লাহর হুকুম পালন না করে সেক্ষেত্রে সন্তানের মহাব্বত করা যাবে মা বাবার মহাব্বত করব কার জন্য আল্লাহ তারা মহাব্বত করতে বলেছেন এহসান করতে বলেছেন আল্লাহ রব্বুর আলামিন বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলছেন আল্লাহর চূড়ান্ত ঘোষণা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এটা প্রথম এরপরই আল্লাহ বলেছেন অবিল আর তুমি তোমার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো সদ ব্যবহার করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও যদি তোমার মাতা উভয়জন অথবা কোনো একজন বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে যায় তাহলে খতনে খাজে গান পড়াও কবে মারা যায় তাড়াতাড়ি নাকি মানুষ কত রকমের বেদাত তৈরি করেছে অনেক দিন পর্যন্ত বাবা বিছানায় পড়ে আছে বড় হুজুরের কাছে গেছে পিসা হুজুরের কাছে হুজুর কি করা যায় হুজুর বললেন তার এটা খতম পড়াই দেন হাজার পাঁচশো টাকা দিলে চলবে আর আমরা দোয়া করে দিই আল্লাহ হায়াত রাখলে তুমি সুস্থ করে দাও হায়াত না রাখলে যেন আইমারের সাথে নিয়ে যায় কি সুন্দর মরার জন্য দোয়া হচ্ছে আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার পিতা মাতা উভয়জন অথবা কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় বার্ধক্য অবস্থায় তোমার কাছে আছে অসহায় হয়ে পড়েছে তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তাহলে তাদের কোনো আচরণে তুমি উফ বলো না ওয়ালা তানহারুহুমা তাদেরকে তুমি ধাক্কা দিও না জমক দিয়ে কথা বলো না ধমক দিও না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা এবং তাদের সাথে নম্রভাবে কথা বলো নরমভাবে কথা বলো দয়ার সাথে কথা বলো অখফিদ জানা জানাহাদুল্লি মিনার রাহমাহ তাদের খেদমতের প্রয়োজন আছে অসহায় হয়ে পড়েছে একা চলতে পারে না উঠতে পারে না পেশাব পায়খানা করতে পারে না আল্লাহ বলছেন অকফেদ জানা হাজুল্লি রহমা দয়ার সঙ্গে বিনয়ের সঙ্গে তোমার ডানা খেদমতের ডানা বিছিয়ে দাও সব সময় খেদমতের জন্য প্রস্তুত থাকো আর আল্লাহর কাছে দোয়া করো কি দোয়া খতমে খাজে কান্না অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও রব্বুল তুমি আমার আব্বা আম্মার প্রতি এই বৃদ্ধ অবস্থায় বা মারা গেলে তারপরে রব্বি এরহাম হুমা তুমি তাদের উপরে দয়া করো রহম করো কামা রব্বায়ানি সগীরা যেভাবে তারা আমাদের প্রতি দয়া করেছেন কোন সময় শিশু অবস্থায় পেশাব পায়খানা করে দিয়েছে মা বাপ এটা কিছুই মনে করে নাই আমাদের সঙ্গে আমাদের এক ভাই এখানে জমা পড়ে শেখ হাবিব ভাই স্ত্রী এবং তার এক বছরের বাচ্চা নিয়ে গেছে দেড় বছরের বাচ্চা নিয়ে গেছে বাচ্চা পায়খানা করে দিয়েছে তার স্ত্রী নিজ হাতে পরিষ্কার করছে কোনো ঘৃণা নাই আমরাও তো একদিন এরকম ছিলাম আমাদের মা নিজ হাতে পরিষ্কার করেছেন আব্বার গায়ে পেশাব করে দিয়েছ কোনো কিছুই মনে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য সেই আব্বা আম্মা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে দিয়েছেন এখন তো আর তোমার গায়ে পেশাব করে না বিছানায় পেশাব করে বিছানায় পায়খানা করে তুমি এখানেই বিরক্ত হচ্ছ আল্লাহ সেজন্য বলছেন অখফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা তুমি সব সময় দয়ার সাথে তোমার বিনয়ের সাথে তোমার ডানা বিছিয়ে দাও অকর রব্বির হামুহুমা কামার রব্বায়ানি সগীরা ও রাব্বুল আলামিন তুমি আমার পিতামাতার প্রতি সেরকম দয়া করো মায়া করো আদর সোহাগ দিয়ে লালন পালন করো যেমনি ভাবে তারা আমার প্রতি করেছিল শিশু অবস্থায় শৈশবকালে যেরকম করেছিল আল্লাহ হুকুম দিয়েছেন আমরা সেজন্য মা বাবার খেদমত করবো কার জন্য কাকে খুশি করব এখন মা বাপ যদি কোনো অন্যায় হুকুম করে পীরের মুড়ি হও নাহলে ঘর থেকে বের করে দিব শিরিক করো আল্লাহ তালা এই প্রশ্ন উত্তর দিয়েছেন এজন্য বলেছি কোরআন পড়বেন আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উত্তর দিয়ে দিয়েছেন আপনার মনে প্রশ্ন এখন মা বাপ যদি তাহলে কোনো অন্যায় হুকুম করে আল্লাহ বলেছেন ওয়াইন যদি তোমার পিতা মাতা তোমাকে চেষ্টা করে জাহাদাকা জেহাদ করে তোমার সঙ্গে এমন জিনিসের ব্যাপারে শিরিক করতে বলে অন্যায় করতে বলে পাপ করতে বলে যে সম্পর্কে কোরআন এবং সহি হাদিসের এলেম নাই এরকম যদি কোনো কাজ করতে বলে আল্লাহ বলছেন ফালা হুমা খবরদার তাদের সঙ্গে সেক্ষেত্রে আনুগত্য করা যাবে না ফালা তুতে হুমা ফালা তুতে হুমা সেক্ষেত্রে মাতা পিতা আনুগত্য করা যাবে না তবে অসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে পার্থিব জীবনে তাদের সঙ্গে তারপরও সদাচরণ করো মা বাবার সঙ্গে দুরাচরণ করা যাবে না সদাচরণ করতে বলা হয়েছে কিন্তু অন্যায় ক্ষেত্রে আনুগত্য করা যাবে না আদবের সঙ্গে এড়িয়ে যেতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম উচ্চ আদর্শ তিনি তার বাপকে বলেছেন সালাম বিদায় নিয়ে চলে গেল বাপ বলেছে যদি মূর্তির বিরুদ্ধে কথা বলো ঘর থেকে বের করে দিব উনি বললেন কালা সালাম ঠিক আছে আপনাদেরকে বিদায় সালাম দিয়ে বিদায় হয়ে গেছে এটাই হচ্ছে মমিনদের আদর্শ আমি বলছিলাম হজের মাধ্যমে আমরা আরাফায় যাচ্ছি মোজদালাফায় যাচ্ছি মিনায় যাচ্ছি আমরা আল্লাহর জন্য সব কিছু বিলীন করতে পারি আমাদের ভালোবাসা আমাদের মহাব্বত আমাদের সব কাজকর্ম কার জন্য এই প্রমাণ করা হচ্ছে প্রমাণ করে এবার আর একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে সব আমার জন্য ভালোবাসো কিন্তু আমার জন্য বর্জন করতে পারবে কিনা এখানে এসে ধরা খেয়ে যায় অনেকে আল্লাহকে ভালোবাসে কিন্তু কাফেরদের সঙ্গে মহাব্বাতকে ছাড়তে পারে না ছেলে অন্যায় করে মদ খায় মহাব্বাত তারপরেও আছে বন্ধু বান্ধব আছে অন্যায় করে তারপরও বন্ধু রয়ে গেছে শাসকেরা আল্লাহর বিধান পরিবর্তন করছে তারপর আনুগত্য আছে এহুদি খ্রিস্টানদের সঙ্গেও বন্ধুত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম মোহাব্বত করলে কোনো কাজ হবে না হারদেল আজিজ সকলের কাছে জনপ্রিয় অনেকে বলেও যে আমাদের হুজুর এত বড় বুজুর্গ সবাই তাকে ভালোবাসে সর্বজন শ্রদ্ধা হলেন বলেন এরকম সর্বজন শ্রদ্ধ মানে মোনাফিক সর্বজন শ্রদ্ধা মানে কি এছাড়া উপায় কি যদি সত্যিকার অর্থে একজন দিনদার মোত্তাকে আল্লাহর বান্দা হয় তাহলে মমিনরা তাকে শ্রদ্ধা করবে কাফেররা তার সঙ্গে শত্রুতা করবে এটাই নিয়ম তুমি তো আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ হতে পারো নাই আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির আগে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন ঠিকই কিন্তু নবুয়তের ঘোষণা করার পরে তাও হেইদের বাণী প্রচার করার পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করার পরে আর সর্বজন শ্রদ্ধ থাকেন নাই আবু জাহেল শ্রদ্ধা করে নাই আবুল হাব শ্রদ্ধা করে নাই ওতবা করে নাই সাহেবা করে নাই এবারে দুইটা ভাগ হয়ে গেছে একদিকে আবু বকর ওমর ওসমানরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে আর একদিকে আবু জাহেল আবুল হাবরা জীবন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে দুইটা ভাগ হয়ে যাবে কি হয়ে যাবে যদি দেখো দুনিয়ার সব কাফেরা তোমাকে আশ্রয় দেয় সব দেশের ভিসা পাওয়া যায় ওই কাফের মোশেক লোকগুলো যারা আল্লাহর বিধান মানতে রাজি না আল্লাহর হুকুম মানতে রাজি না সুদের ব্যাপার আসলে কয় যে আল্লাহর হুকুম চলবে না ব্যাংকে চলবে না আদালতে চলবে না কোন জায়গায় চলবে না কিন্তু আখিরি মোনাজাতে সব গিয়ে হাজির হয় বসতে হবে তোমার দাওয়াত আর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়াত এক হতে পারে না তোমার দাওয়াতে কাফের মুশরিকদের গায়ে কোনো আগুন লাগে না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যখন লাই লাহার ঘোষণা করলেন সকলের গায়ে আগুন লেগে গেল অমুসলিম জাতি এজন্য আবার হজের শেষ কাজ হচ্ছে তিন দিন পাথর মারো প্রথম দিন বড় শয়তানকে সাতটা মারো এরপরে তিন শয়তানকে সাতটা মারো ইতিহাস অনেক ভিন্ন বিষয় আমি শুধু শিক্ষা বিষয়টা বলছি পাথর মারা হয় কেন একটা দোয়া বলা হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর রেদা আন্দির রহমান আর শৈতান আমি এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর শয়তানকে অপমান করার জন্য প্রতীকী পাথর নিক্ষেপ করছি আমি শয়তানের মাথায় পাথর নিক্ষেপ করছি শয়তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক ছিন্ন করলাম শয়তানের বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম শয়তানের আচরণ ভঙ্গি শয়তানের আবাদত আমি বর্জন করলাম সব কিছু বর্জন করা হচ্ছে কিসের মাধ্যমে এখন মানুষ কি করে এটা কি বুঝে পাথর মারে মারতে মেরে আসতেছে কি যে করে ওই যে একজনে হজ করতে গেছে মাজার পূজারী তো কাবায় তো গিলাপ পরানো কালো গিলাপ পরানো হজ টাজ করে এসে জিজ্ঞেস করে মোয়াল্লিমকে আচ্ছা সব কিছু বুঝলাম ওই যে একটা কালো গিলাপ পরানো ঘর দেখলাম ওটা কোন বাবার মাজার ওটা কোন বাবার মাজার আমার ভাইয়েরা এরকম ভাবে হস্ত করে এসে সবাই পাথরও মারে শয়তানকে ওই পাথর মারার পরেই কাজ হচ্ছে কোরবানি করা তারপরে মাথা মুন্ডানো মাথা মুন্ডাতে গিয়ে খালি মাথা মুন্ডায় না কি করে দাড়িও মুন্ডায় জবাব নাউজবিল্লা শয়তানকে পাথর তো মেরেছে পাথর মেরেই শয়তান অনুসরণ করেছে আল্লাহ নবীর হুকুম হলো দাড়ি ছেড়ে দাও ও ফললে হাইয়া তার দাড়ি ছেড়ে দাও কাটবে না শয়তান চায় দাড়ি কাটো শয়তানকে পাথর মারার পরে তুমি শয়তানের আনুগত্য করে ফেললা এই শয়তানের পাথর মারার কোনো অর্থ আছে জীবনের সব ক্ষেত্রে আমি শয়তানকে বর্জন করছি এইটা প্রমাণ করা হয় লাব্বাইকা লা শারিকা লাকা পাথর মারা শেষ এরপরে তেরো তারিখে পাথর মারলেন বিদায়ী তপ করে চলে আসেন কারণ শয়তানকে পাথর মারা পর আর কি থাকে শয়তানকে পাথর মেরে ফেলেছে আল্লাহর দুশ্মনদেরকে বর্জন করেছে এখন থেকে তার অঙ্গীকার আমি আর কোনোদিন শয়তানের অনুসরণ করব না শয়তানের আইন মানব না শয়তানের তরিকা মানব না শয়তানের আইন এবং তরিকা যারা মানে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না আমি পাথর ছুঁড়ে তাদেরকে ঘৃণা করলাম বর্জন করলাম এর দ্বারা হজের কাজ সমাপ্ত হয়ে গেছে সারা জীবন আমি শয়তানকে বর্জন করলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন হে ঈমানদারগণ যারা আল্লাহকে বিশ্বাস করো হজ করো শয়তানকে পাথর মারো খুব ভালো করে শুনে রাখো লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না হ্যাঁ তোমাদের মধ্য থেকে যারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহর দুশ্মনদেরকে বন্ধু বানাবে মিনকুম তোমাদের থেকে যে কেহ তাদেরকে বন্ধু বানাবে ফাইন্নাহু মিনহুম সে তাদেরই একজন সে তাদেরই একজন হজের মাধ্যমে সেই শয়তানকে পাথর মেরে এরপর একটা বিদায়ী তফ করে আল্লাহর কাছ থেকে দোয়া করে আমরা চলে আসছি ভাইরা আমার এই হলো হজের শিক্ষা এইভাবে যদি একজন লোক হজ করে আসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে ব্যক্তি হজ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে কাইয়ৌমি ওয়াল্লাদাতুহু উম্মুহু যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে বলেন সুবহান অফদুল্লাহি সালাসা আল্লাহর প্রতিনিধি হচ্ছে তিন দলের মানুষ তিন রকমের মানুষ এর মধ্যে একদল মানুষ আল হাজি হাজ হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো এরপরে ঘরে ফেরার আগ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় আল্লাহর মেহমান হিসেবে গণ্য হতে থাকে এই হজে হাজ করে যারা এজন্য আমরা দোয়া করি আমি নিজেও গত রাত্রি ফিরেছি আমার সঙ্গে এখান থেকে আমাদের রহমত ভাই আছেন এই পাশের হাউজে যে আমার মার্কাজের সাথে জড়িত আছেন আমার সঙ্গে ছিলেন আমাদের এক ভাই রুবেল ভাই ছিলেন আজকে আছে সবাই এখানে দিদার ভাই আছেন শেখ হাবিব ভাই আছেন আরো কয়েকজন ভাই এখানে আছেন যারা অন্য গ্রুপে গিয়েছিলেন আমাদের সঙ্গেই ছিলেন সেখানে আলহামদুলিল্লাহ আমাদের নসিহাত আমাদের কথাবার্তা শুনেছেন এ ভাইরা এখানে অনেকেই আছেন যারা হজ করে এসেছেন হজ করে আসার পরে হাজিদের কাছ থেকে দোয়া চাওয়া যায় এটা শুন না যে তুমি আমার জন্য দোয়া করো আর উনিও সংক্ষিপ্ত দোয়া করে আল্লাহ আপনাকে কবুল করুন ক্ষমা করে দিন আল্লাহ যদি কবুল করে নেয় তারপরে আর কিছু থাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া তো নামাজের পরে ইনশাআল্লাহ আমরা এখানে বসবো হাজি সাহরা থাকবেন যারা এবার হজ করেছেন সামনে আসবেন আর আপনার জন্য আমি কিছু খেজুরের ব্যবস্থা করেছি একটা করে পাবেন ইনশাল্লাহ বেশি না মদিনার খেজুর বারাকাতের জন্য আমরা একটা করে খাবো আল্লাহ সুহান তালা আমাদের সকলকে বসার তৌফিক দান করেন এবং যে কথাগুলো বললাম এগুলো বোঝার তৌফিক দান করেন হজের সফরে আমাদেরকে অনেক ভাইরা আমরা জেদ্দা প্রোগ্রাম করেছি জেদ্দা আমাদের ভাইরা যারা লেকচার শুনে ইন্টারনেট থেকে ওখানে আমাদেরকে বেশ যথেষ্ট খেদমত করেছে মক্কাতে অনেক ভাইরা আছে মদিনাতে আছে এছাড়া দাম্মাম থেকে রিয়াদ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে ইন্ডিয়ার থেকে অনেক ভাইরা সাক্ষাৎ করেছেন আমি সব ভাইদেরকে আজকের খুদ্বার মাধ্যমে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা সব ভাইকে দিনী ভাই হিসেবে কবুল করেন এবং সেজন্য আমি শুরুতে একটা অ্যাপ করেছিলাম ইন্নামাল মুমিনুনা খোয়া মমিন্দ্রা ভাই হজের সবচেয়ে বড় যে শিক্ষাটা হচ্ছে এটা প্রমাণিত হয় ওখানে গেলে সাদা কালো আমির গরিব ধনী ফকির কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই সবগুলো আরাফাতের ময়দানে মোজদারাফার মাঠে মিনায় একত্রে চলাচল করছে এটাই মুসলিম জাতি ঐক্যের প্রতীক পৃথিবীর কোনো কিতাব কোন ধর্ম যদি মানুষের বদ্ধ হওয়াকে উদ্বুদ্ধ করে থাকে সেটা হচ্ছে একমাত্র ইসলাম আপনারা জানেন মানুষ যাতে করে মানুষের খবর রাখতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য ইসলাম সামাজিকভাবে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে ফরজ করে দিয়েছে এবং জামাতের গুরুত্ব কি আমি সবসময় বলি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যে কাতার সোজা করুন কাতারে বাঁকা থাকলে মানুষের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি হয় এটা আমার কথা না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে মুসল্লিদের দিকে তাকিয়ে বলতেন ইস্তাবু সোজা হ কাতার সোজা করো তার অসু একেবারে সীসা গলানো প্রাচীরের মতো সোজা হও তার অসু এরপরে আছে ওয়ালাফু তোমরা কাতারের মধ্যে আঁকা বাঁকা করো না একতলাপ করো না কেউ আগে কেউ পিছিয়ে পড়ো না তাহলে হবে কি কুলুবিকুম আল্লাহ তালা তোমাদের মনের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন কেন মনের বক্রতার সঙ্গে সালাতের কাতারের সম্পর্কটা কি এটা ভালো করে বুঝতে হবে এই সালাতের কাতার শুধুমাত্র সালাত পর্যন্ত শেষ নয় এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহান একটা মহল্লার সমস্ত মুসলিম পুরুষ নারীকে জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ করে দিচ্ছেন এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মসজিদগুলোতে মসজিদে মহাল মহিলাদের জায়গা নেই আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আপনারা ডান দিকে পর্দা দেখতে পাচ্ছেন আমাদের মার্কাজে মহিলাদের সালাতের ব্যবস্থা হয়ে গেছে আজকে থেকেই চালু হয়ে গেছে আগামী জুমাতে ইনশাল্লাহ আপনারা আর একা আসবেন না বিবিদেরকে সাথে নিয়ে আসবেন ইনশাল্লাহ তাদেরও দিন শিখতে হবে এবং স্বামী স্ত্রী মিলে যদি দিনের উপরে চলে আসে তাদের মাধ্যমে সন্তানগুলো দিনদার তৈরি হবে ইনশাআল্লাহ তো সেই জন্য আগামী জুমার থেকে আপনাদের সকলকে দাওয়াত যাদের স্ত্রী আছে মা বোন আছেন সবাইকে জুমায় নিয়ে আসবেন আবার তাদের রাস্তা হবে ওটা ওই রাস্তা দিয়ে আসবে ওখানে আলাদা পেশাব পায়খানার ব্যবস্থা করা আছে কমট বসানো হয়েছে এবং সাধারণ বাথরুম আছে সব ব্যবস্থা আলহামদুলিল্লাহ করা হয়েছে যাতে করে আমাদের মা বোনেরাও আমাদের এই জুমার সালাতে হাজির হতে পারে বা শুনতে পারে দ অংশগ্রহণ করতে পারে এই জন্য আমরা চেষ্টা করব বলছিলাম যে এই পাঁচ সালাতের মাধ্যমে একটা মহল্লার লোকদের ঐক্যবদ্ধ হয় পাঁচবার ঐক্যবদ্ধ হয় এরপরে এক সপ্তাহ অন্তর আরেকটু বড় পরিসরে একটা শহরের মানুষ পুরো একাত্র হয়ে যায় জুমার তলাতে এরপরে পুরা শহরের মানুষ একাত্র হবে এর চেয়ে একটা বড় সম্মেলনে বছরে দুইবার কোনগুলো ঈদ উল ফেতর ঈদ উল আবহা এরপরে গোটা দুনিয়ার মানুষকে একাত্র করতে হবে মহা সম্মেলন হবে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে এক আল্লাহর ইবাদত করবে তাদের মধ্যে কোনো দল থাকবে না ফেরকা থাকবে না সবাই এক আল্লাহর কাছে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেইখানে কোনো পীরের তরিকা থাকবে না সেইখানে কোনো আদা ফেরকা থাকবে না সব কিগুলো মানুষ এক ইমামের নেতৃত্বে কাজ করবে সেই ময়দানটা কোথায় আরাফাতের ময়দান হজের ময়দান এটা একটা বিশ্ব মুসলিমদের সম্মেলন সাদা কালো আমির গরিব উঁচু নিচু এক এক দেশের মানুষ এক এক রকম দেখা যায় এর মাধ্যমে আল্লাহ সুবহান হুয়া তালা গোটা মানবতার ঐক্যের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের সকলকে হজের থেকে যারা এসেছে বিশেষ করে তাদেরকে এবং যারা যাওয়ার আগ্রহ আছে তাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াজমাইন